নবী সাল্লাহ সাল্লাম এ সহধর্মিনী আয়ুষা রাজিল্লাহ তাল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি একটি বালিশ বা গদি কিনে এনেছিলাম যার মধ্যে ছবি ছিল যখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই ছবিটি দেখলেন তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন ভিতরে প্রবেশ করলেন না আমি বুঝতে পারলাম যে তার চোখে এটা অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার আমি বললাম হে আল্লাহ রসুল আমি আল্লাহর কাছে তওবা করছি এবং তার রসুলের কাছে ফিরে আসছি আমি কি অন্যায় করেছি তখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এ বালিশ কিসের জন্য আমি বললাম এটা আপনার জন্য খরিদ করে এনেছি যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন তখন রসিল্লা সাল্লাহ সাল্লাম বললেন এই ছবি নির্মাতাকে কেয়ামতের দিন শাস্তি প্রদান করা হবে এবং বলা হবে যা তুমি সৃষ্টি করেছ তার প্রাণ দাও এবং তিনি আরও বলেন যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে ফেরেস্তা প্রবেশ করে না